আল্লাহ আল্লাহ আল্লাহ তুমি দয়াময় আল্লাহ আল্লাহ আল্লাহ তুমি দয়াময় এই দরাতে তোমার রহমে এই ধরাতে তোমার রহমে তোমার ইশারায় জানি সবি হল্লাহ আল্লাহ তোমার इश्क मस्ताना अल्लाह अल्लाह पागल तो मर दीवाना अल्लाह अल्लाह खोजे तो मर ठिकाना अल्लाह अल्लाह तुम ही पाक रबाना अल्लाह अल्लाह तुम्हारी तो इश्क मस्ताना अल्लाह अल्लाह पागल तो मर दीवाना अल्लाह अल्लाह खोजे तो मर ठिकाना अल्लाह अल्लाह तुम ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি দয়াময় তুমি দয়াময় মানুষ আমরা মাটির পুতুল সবাই তোমার হাতে গড়া তোমার হাতে সবার আবার লিখায় আছে বাঁচা মরা মানুষ আমরা মাটির পুতুল সবাই তোমার হাতে গড়া তোমার হাতে সবার আবার লিখা আছে বাচ্চা মরা তাই তো বাই চাই তোমার গুণ গাই তাই তো বাই চাই তোমার গুণ গাই তোমার হুকুমে জানে সবি হল্লাহ আল্লাহ তোমার তোমার ইশকে মাস্তানা আল্লাহু আল্লাহ পাগল তোমার দেওয়ানা আল্লাহু আল্লাহ খোঁজে তোমার ঠিকানা আল্লাহু আল্লাহ তুমি পাক রাবানা আল্লাহ ইশকে মস্তানা আল্লাহু আল্লাহ পাগল তোমার দিওয়ানা আল্লাহু আল্লাহ খোঁজে তোমার ঠিকানা আল্লাহু আল্লাহ তুমি পাক রবনা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি দয়াময় ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি দয়াময় তুমি মার তুমি বাঁচাও তুমি সবার রিজিক দাতা তুমি জানো কোথা হতে কার যে কখন আসবে ভাতা তুমি মার তুমি বাঁচাও তুমি সবার রিজিক দাতা তুমি জানো কোথা হতে কার যে কখন আসবে বাতা তাই তোমায় চাই তোমার গুণ গাই তাই তোমায় চাই তোমার গুণ গাই তোমারি পথে মরণ যেন তোমার ইস্ক মস্তানা আল্লাহ পাগল তোমার দিওয়ানা আল্লাহ খুঁজে তোমার ঠিকানা আল্লাহ তুমি পাকরা বানা আল্লাহ তোমার ইস্ক মস্তানা আল্লাহ পাগল তোমার দিওয়ানা যে তোমার ঠিকানা আল্লাহ আল্লাহ তুমি পাক রবনা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি দয়াময় ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া তুমি দয়াময় তুমি দয়াম সন্ধ্যা তারা পরিবেশনায় বিপিএস আনসার শিল্পী গোষ্ঠী প্রযোজনায় আলমদিনা ডট কম সৌজন্যে বিপিএস ও ফাজুল কোরআন মাদ্রাসা লাকসাম কুমিল্লা শব্দ ধারণে rhythm plus dot com Purana Paltan